হায়াত সংক্ষিপ্ত তখন সে সময় কেউ বলতে পারে না যে কোনো সময় চলে যেতে কি বলা যায় বোধ বড় বুজুর্গ ছিলেন মৌলানা আমরা সাধারণ মানুষের খানবী বলি খানবী আর এক খানবী বহুত বড় আলেম ছিলেন ওয়াইফ ছিলেন ভয়ান করতেন মানুষকে বুঝাই দিচ্ছেন আল্লাহ কোরআন হাদিসের শক্তি এর মধ্যে এক পর্যায়ে উনি বললেন এটি বলতেন দেখালাল জানলা এখানে বলতে পারেন হয়ে গেছে من قال لا إله إلا الله يقين حتى لا إله إلا الله والبيت دخل الجنة সে জান্নাতে দাখিল হয়ে গেছে ওরা আজীব নিষ্পত ছিল বহুত উচ্চ চেষ্পত ছিল উনি লাইল্লাহ পর্যন্ত পড়ছেন আমাদের মধ্যে দাখল জান্নার করতে পারেন বলে তখন দাদা বুজুর্গরা বললেন হায়াত হ্যাঁ, তো হায়াত একই টাইমে চলে যাবে তাই আমরা সে সময় যে কোনো কাজে অন্যটা যিনি বললেন যে একটা মুখে একটা কাজে যে বলবে আমি যেভাবে বলে হ্যাঁ চুক্তিতে রয়ে গেলাম পড়ে গেলাম এইভাবে আসানির সাথে সে জান্নাতে দাখিল হয়ে গেছে মুখে বলছেন দাখাল আর জান্না ওটা কাজে দেখাই দিচ্ছে এইভাবে তার কোনো পরেশানি হবে মমিনের মৃত্যু তো ফেরস্তা পাবে না এবং তারা বলে تتنزل عليهم الملائكة تخافوا ولا تحزنوا সে জান্নাতে প্রবেশ করবে কাজে দেখাই দিবে যে মতো এইভাবে আসার সাথে সে আল্লাহর কাছে চলে যাবে মানুষকে ঠিক বুঝাই চলে যাবে আবার সাহেব হজরত মৌলানা শাহ আবরাম হক সাহেব রহমতুল্লাহ সারা দিন মানুষের সুন্দর শিখেছেন মেহমান আসতে থাকে বলে লোকজন মতো আসতে থাকে আর কাজে লাগাইছে সুন্দর থাকবে সন্ধ্যার সময় একটু বমি হয়েছে রক্ত আসছে হাসপাতালে দিচ্ছে কর্মবিধি এক সেকেন্ড খালি টাইমে নেই যেটা অনেক কাজ করেন কাজ করতে কাজটা কমে এসেছে তার কাজটা নেওয়া হয়েছে তারা বলতে কিছু হয়েছে কাজের মধ্যে দিয়ে কিভাবে চলে ওরা থেকে কারোর জন্য বোঝা হবে ছিল আল্লাহ রসুলের কথা বলতে রয়েছেন বলতে রয়েছেন চলে হায়াত এমন একটা জিনিস তখন চলে যাবে এই জন্য নিজেকে তৈয়া রাখে তৈয়া রাখার পদ্ধতি আমি বলছি যে আমরা দৈনন্দিন যে কাজগুলো করি এইগুলো নদী করিম সাল্লামের তরিকা মোতাবেক করতে হবে তাহলে আপনি প্রস্তুত অবস্থায় চলে গেছেন প্রত্যেকটা কাজ ঈদের সময় কালেমা পড়তে পারা এটা একটা মুস্তাহাব আমল যদি এই সময় কেউ পড়তে পারে নাই সুতরাং একথা বলা হবে না যে অমুকে ইমান নিয়ে পড়তে পারে নাই কেমনি বুঝলেন অমুকে পড়াশোনা নাই এইটা গলত কথা গুমরাহি কথা মুস্তাহাব সারা জীবনকে আল্লাহ পথে ছিল নামাজ পড়ছে রোজা রাখছে তেলাওয়াত করছে সুন্দর করে আমল করছে এই সুন্দর করে আমল করছে ঢাকা মারা হচ্ছে ইল্লাহার উপরে কায়েম আছে কায়েম থাকার ফলে মুখে পড়তে পারলে ভালো না পড়তে পারলে কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি নেই আর পড়তে পারা ভালো উত্তর আগে বলতে না পড়তে পারা ভালো ভালো আসবে না সারা জীবন থেকে যখন সুন্দর যখন চলে সে মুখে না করলো কাজে প্রত্যেকটা কাজে দেখে দিত কোন মুখে না করতে পারলে কোনো ক্ষতি হবে এই জন্য উন্নতির উপর থাকতে হবে ঘুমাইতেছি সুন্না তুলবে তাহলে ঘুমের মধ্যে মরে গেল তো রসুলের তরিকার ঘুরে মারা গেল ইমানের সাথে চলে গেল হ্যাঁ বাইরে বের হয়েছে সুন্নত তরিকা বাইরে বের হয়েছে সুন্নত তরিকা তারপরে ঘরের থেকে বাপ পাও দিয়ে বের আল্লাহ করতে পারছে না লেনে বাইরে কোনো কাজে দেখেছে সেখানে সমান জায়গাতে করতে চান তো কোনো উপরে উঠতে চান তো নিচে নামতে চান তো সুভাগ এই যে সুন্দরদেরকে করতেছেন নূতন করে আপনার জন্য কালেমা পড়া কোনো জরুরি না আপনি তো কালেমার উপর আসেন দোয়া করে বের হলেন নিচে নামলেন কোথাও উপরে উঠলে আল্লাহ আল্লাহ নামলে সুভান আল্লাহ সমাজ ডাকলে চলতে থাকলে তাহলে সেটা করে তো প্রস্তুতি নিয়ে ইন্তেকাল করলো এবং সে ইমান উপর ইন্তেকাল করলো তাই উপযুক্ত তালেমা করতে পারো না নাই বলে এই জন্য আমাদের জিন্দিগিকে সুন্নতের উপরে উঠেছে হবে আর উন্নত উপরে উঠাইতে গেলে উন্নতি জিন্দিগির ফাউন্ডেশন বোঝা যাবে প্রত্যেকটা জিনিসের একটা ফাউন্ডেশন লাগে আমি কোরআন শিখতে চান ফাউন্ডেশন লাগে আগে আপনাকে কায়দা করতে হবে তাই নুরানি কায়দা পড়েন তাই কায়দা বাচ্চাদি পড়েন করতে হবে ডাইরেক্ট আপনি পড়া শিখতে পারবেন তাই জেলার পরে আমাদের এই অংশব্দ ওই ওইভাবে থেকে একটা কিছু করতে হবে ওটা ফাউন্ডেশন এরপরে আপনি কোরআন করতে পারবেন এছাড়া কোরআন করতে পারবেন বিল্ডিং দিলেন ফাউন্ডেশন দিতে হবে বহু ইটকে করতে হবে ইট করা মানে হ্যাঁ, অস্তিত্ব বিলীন করতে হবে টুকরা টুকরা করা এই ইটগুলো নিজের অস্তিত্ব বিলীন করতে বিল্ডিং খেলা হবে সব কিছু যদি করতো না আমরা এরকম বিলীন হতে পারবো না আমার রাস্তা রাখতে হবে তাহলে দুনিয়াতে কোনো বিল্ডিং খারাপ হবে বিল্ডিং খারাপ খারাপ দেখে হ্যাঁ ওরা অস্তিত্ব বিলীন করে দিচ্ছে নিজেকে টুকটা টুকটা করে দিচ্ছে এমন জায়গায় যে বসে ওখান গুলো দেখা যাবে উপরে গুলো দেখা যাবে ওইগুলো দেখাও কিন্তু তারা ফল ফাউন্ডেশন এই ফাউন্ডেশন করে বিরাট বিল্ডিং সব জায়গায় ফাউন্ডেশন লাগে যেমন ইতিপূর্বে আমি আপনাদেরকে দিনের ফাউন্ডেশন বার করছি দিনের ফাউন্ডেশন একটা লোক দিনের উপর উঠতে চায় ফাউন্ডেশন আমি আপনাদেরকে বলেছি নবী করিম ইনশাল্লাহ সাল্লাম যখন দিচ্ছিলেন এখান থেকে গেলেন বক্তা ফেরত থেকে বাইতুল মসজিদ মোকাদ্দাস বলে মসজিদ বলে এখানে গেলেন হ্যাঁ সেখান থেকে পূর্বী চললেন বিভিন্ন আসমানে নবীদের সাথে জেরা করুন আল্লাহ দিদার করুন আল্লাহকে খালা পেশ করলেন التحيات لله والصلوات والطيبات সালাম পেশ আল্লাহ জবাব দিলেন আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله আল্লাহর দল এগুলো হলো এই যে আল্লাহ তালা হাবিবকে ডেকে নিলেন সেখানে আল্লাহ তালা এই উন্মতের জন্য তিনটা হাদিয়া পেশ করলেন এইটা হলো দিন ইসলাম আল্লাহ রাস্তার দিকে করতে চায় তার ফাউন্ডেশন এই তিনটা হাদিয়া একটা হাদিয়া এই শেষ করলেন আল্লাহ তালা যে আমার প্রিয় ফুল আপনার কোন মত যদি সিরিক মুক্ত ইমান নিয়ে আসে আর তার আমল যাই থাকুক ভালো থাকুক বন্ধ থাকুক সিরিক মুক্ত ইমানটা যদি নিয়ে আসতে পারে আমি মৌলা দায়িত্ব নিচ্ছি তাকে আমি জানলার দান করবো আমল চাই না আমল যদি না থাকে গোটকে যাওয়া লাগবে সাময়িক আর আল্লাহ যদি মাফ করে দেয় ওই আমল নেই এটা একটা আল্লাহ মাফ আল্লাহ মাফ করতে পারে গোটকে না দেওয়া তো কি দেখে দেখতে একটা হাতিয়ে দিবে আপনি উপরকে বলেছিলেন তাহলে নির্ভেজাল ইমান যদি কেউ আসতে পারে ওই উন্মত একদিন একদিন ব্যবসা যাবেই নিশ্চিত দুই নম্বর হাতিয়ে দিলেন এই নামাজ পঞ্চাশ শব্দ ছিল কমাইছে কমাইছে পাশ করে দিলেন কিন্তু আল্লাহ তালা বলেন আবার আমি পঞ্চাশ শব্দের দিই পঞ্চাশ শব্দের দিলেন প্রথমে দিচ্ছিলেন পরে আবার মুসা আলাহিসাল্লামের সুপারিশে সবাই পয়লা বারো পাঁচ দিতে পারছে কিন্তু পঞ্চায়েত দিয়ে পাঁচ করার যদি হেকমত ছিল যেহেতু আল্লাহ তালা সব বেশি চান এই উন্মতকে বেশি সব দিতে চান আগে পঞ্চায়েত সিদ্ধান্ত দিচ্ছে যে যত কমাই দিচ্ছে হ্যাঁ কমাই দিলাম সব পায়সে থাকবে পঞ্চাশ দপ্তর থাকবে এবং একটা কমান সর্বদা দিয়ে গেলেন যে তোমার উন্মত যে কোনো নেক কাজ করবে যদি রিয়া করে ফুল করে নষ্ট না করে আমি ওই ইবাদতের স্বভাব কমপক্ষে দর্শন করেন কমপক্ষে মেয়েরাজের হাতিয়া তিন নম্বর দিলেন তোরা শেষে আমার কারণ মেরাজ হচ্ছে চাকরি আর তোরা বাক্কারা নাজল হচ্ছে কোথায় মহিলা তখন তো তোরা বাক্কারাও নাজল হয় রে এই আয়াতও নাজল হয় রে অথচ এই আয়াতগুলো দেওয়া বলে দেওয়া হয়েছে বলবেন আপনার কোন উম্মত যদি এই আয়াতগুলো পড়াশোনা করে তাদের কাছে পুরো রাত ইবাদতের মধ্যে ছিল এই সব আমি দিব যে এই লোকটা সারা রাত ইবাদত এই তিনটা জিনিস মেয়েরাজের হাতিয়া আপনার আমার জন্য এইখান থেকে ওলানা এখানে যদি কেউ দিনের রাস্তায় উঠতে চায় তো তাকে বুনিয়াদী ভাবে এই চিন্তাগুলি শাসন করতে হবে যত দিনের কাজ আমি বারবার বলছি কয়টা পাঁচটা ইমান আকিদা ঠিক করা বারবার বন্দীকে সুন্দর করে তরিকা করা রিজিক আলাল রাখা বান্দার হক আদায় করা আত্মশুদ্ধি করা আর আখের উত্তর হিসেবে এই পাশার দাওয়াত দেওয়া আখের উন্মত হওয়ার জন্য তার হচ্ছে মৌলিক কিন্তু এই পাঁচটা আসতে গেলে আপনাকে বুনিয়াদিভাবে ওই চিন্তা করতে হবে ইমান কি জিনিস জানতে হবে ইমান কি জিনিস জানতে হবে নামাজ কি করতে হবে কোরআন কি করতে হবে তাহলে পাঁচটা হাসিল করা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে প্রত্যেকটা হল সামগ্রিক দিনের ফাউন্ডেশন এজন্য আমি বারবার ব্যাখ্যা না বলতে পারেন না বলেন যে ইমানদের সাতটা পয়েন্টের না এটা যেন সবসময় বলে থাকে যে কেউ জিজ্ঞাসা করে ইমান শিখেন না আরো আপনারা আমার ভিতরে একটা করেন যেটা করতেও মুক্তি ছাড়া করতে হবে বলেন ইমান দিবেন না যে কোনো মুহূর্তে বলতে পারেন এটা আমার সাতটা পয়েন্ট বিশ্বাস করার নাম ইমান কয়টা পয়েন্ট ভাই সাতটা পয়েন্ট বিশ্বাস করার নাম ইমান ওই আহমদুল্লাহি কুতুবিহি এখানে সাতটা পয়েন্ট আল্লাহর আল্লাহ দুই নম্বর কি বলে ফেরেস্তার উপর ইমান তিন নম্বর আসমানে কিতাবের চার নম্বর তাম জমি রসুল উপর ইমান আনলাম পাঁচ নম্বর দিবস বিচার দিবসের ছয় নম্বর তকদিরের ভালো মতো সব আল্লাহ সাত নম্বর হাতের ময়দানে সকলকে আবার থেকে উঠতে হবে মনে যখন প্রশ্ন করা ভাই ইমান শিখেন না ইমান শিখেন না আপনারা এই সাতটা পয়েন্ট বলতে পারবেন না হ্যাঁ? অবশ্যই বলতে পারা উচিত হ্যাঁ এগুলো কিন্তু ব্যাখ্যা হ্যাঁ ব্যাখ্যা দিতে পারে বললেন যেমন আলহামদুলিল্লাহ যখন করলেন আল্লাহ ইমান আসলেন তাহলে আপনি আর কাউকে ইবাদত করতে পারবেন আল্লাহকে যখন মহল্লা বলে স্বীকৃতি দিলেন ইবাদত কার জন্য করতে হবে আর কাউকে পারবেন কাজেই আপনি কোনো মাজারও চিন্তা করতে পারবেন না মাজারের পথ করতে পারবেন না মাজারে প্রার্থনা করতে পারবেন না প্রার্থনা করা ইবাদত না আল্লাহ প্রার্থনা করেছে ইবাদতটা মাজারে করলেন বাজারটা কার জন্য করলেন মাজার মাসির জন্য সেটা ছেড়ে হবে না যেটা আল্লাহর জন্য করা হয় সেটা কবর মাসির জন্য করলে আল্লাহর বাজারে অন্যকে শরীর করা হবে না ছেড়ে কি কাজ হবে এইগুলো আছে সেই আজমিরে আর বিভিন্ন মাজারে হয় যত কষ্ট আমার কল্যাণ ছিল ছাত্রীরা সামনে সেখানে বাজারে পাশে গেলাম ওই জায়গার নাম রাখছে ললতার করি লোকেরা আমাকে বললো যে এখানে খুব ফেরে লোকেরা চিন্তা করে দোয়া করে আমি নামাজ পড়তে চাইছিলাম জোরের টাইম হয়ে গেল লোকেরা মানা গুলো আপনি নামাজ পড়েন না আমরা তো ভাবে পড়েন না এই বাজারে ফেরে বেজার ধরা আর কিছু আমি জানলাম ফেরে বেজার ধরা এখানে স্থানীয় লোকের আমার বলছে আপনি এইখানে নামাজ পড়েন ইমান লক্ষণ আর অন্তবিল্লা যে বললেন তার ব্যবসা হয়ে গেল আর কাউকে আপনি চিন্তা করতে পারবেন না কোন চিন্তা আর কারো কাছে সন্তান পেতে পারবেন না বুঝলেন সেটা আল্লাহ সম্পর্কে ইমান আমার ব্যাখ্যা কোন নবী রসুল সম্পর্কে বলতে পারবেন না তুমি গুনার কবি দেখো অনুসুলি দেখায় কোন নবী রসুলকে বলতে পারবেন না তুমি একটা গুনার কবি করছিলেন আপনার ইয়ার আপনাকে করতে হবে নবী রসুলের সিলসিলা আমাদের নবীর উপরে শেষ হয়ে গেছে যদি কেউ মনে করেন না পাকিস্তান আলোচনা আছে গোলাম আমার কাজী আছে তারই মানছে ওয়া এটাও মানতে হবে আল্লাহ রসুল তেইশ বছর ধরে যাদেরকে তৈরি করলেন কারণ আল্লাহ তালা কোরআনে সীমিত দেখায় তাহলে সত্যের মাত্রাটি ছিল তার খবর দিতেন এক দুই আয়াতে না বহু আয়াত তাদেরকে খবর দিতেন হল সত্যের মাত্রা আল্লাহ রসুল তেইশটা বছর তাদেরকে মেয়র তাহলে আল্লাহ রসুল ঘোষণা করতেন তারা সত্যের মাত্রা কারণ এক একজনরা জানলাতে যাবে জিনিস করালো কারা আলু আমি আর আমার সাহায্য যে করি হ্যাঁ। শুধু নিজের কথা বলবেন তাহলে গেলে এটাও হবে যে তারাও যদি তাদের দোষ করেন ওই দশটা কাজ করা হবে হ্যাঁ তাদেরকে থেকে কিন্তু আপনি একটা ধরেন যে বিল্ডিংটা এই জায়গাটা বানানো হয় নাই এই জায়গাটা বানানো হয় নাই কমিটি বলতে বললো তাদের মিস্ত্রি তার মধ্যে বললো মিস্ত্রি জীবনটা দাম এসে গেল এখন অপমান করবেন ও দেখা হয়ে গেছে হয়তো কম দিচ্ছে তো ভুল ধরলে তাকে ধরা হবে স্ত্রী সাজা তার ভুল ধরা তো সাহাবা বলতে বাংলাদেশ থেকে হ্যাঁ তাদের ভুল ধরা হবে তারা সত্য আপনাকে করছিল না সেটি তো মূলত শেয়ার রাখে ইয়া নবী করে ইসলাম মৃত্যুর পরে সব বেকার হয়ে গেছে হাসান হুসাইন হাসেমা এই কজন তারা তো একদূর করছে সব সাহাবি বেকার হয়ে গেছে কিছু লোক অতটা বলতে সহজ পায় না বড় তাদের টিভির চামড়া থাকে না অতটা জ্ঞানের মতো বলে না এরা বলে তাদের তাদেরকে ভক্তের মাস্টারি বলা যাবে না তারা তো বলতো কথা ইরান ইরানি নেতা কিন্তু পলিশপুর বলছে তো পলিশপুরে তাদের যে ভুল আবিষ্কার করলেন যে করলো কার উপরে আপনার রসুন এবার করলো তো রসুন আপত্তি করে আপনার ইরান থাকবে তাদের কি রেসপন্সেশন হলো এই এই যে কয়েকটা পয়েন্ট সাতটা পয়েন্ট সবটা বলে রাখবেন আমরা লোকেরা আপনাদের সমালোচনা করি সেটা মূলত আপনাদের হবে না হবে আমার কারণ আপনাদের জিনিসের মতো দায়িত্ব আমাকে দেওয়া কারণ আমার পিছনে এত বছর একটা করে ইমান পিছনে জানা করতে পারবে লোকেরা আমাকে জানবে বক্তৃতার সমাজের রক্ত করতে আপনাদের লোকেরা বলবো মুক্তি হিসেবে আপনার সমাজা নষ্ট করতে কিছু শিখাই দেয় ইমান বলতে পারেন না আপনি কিছু শিখাই দেয় ইমান থেকে জরুরি কিছু আছে নাকি এই সমর্থন এই সাতটা পয়েন্ট আপনাকে বলতে হবে আরবিতে বলতে পারলে ভালো বাংলায় বল এই কথা যেখানে ইমান আল্লাহ আগে করতে হবে নামাজটা হাতে কলমে শিখতে হবে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মাধ্যমে শিখতে হবে দেখা দেখি নামাজ হবে নামাজে দাঁড়ানোর মধ্যে এগারোটা শূন্য খরচ অনেক তো আসানো অনেকে পারে খবর ভাবতে হবে খরচ বাদ গেলে নামাজ হয় কষ্ট আর অজিব যদি ভুলে রাখ যায় ইচ্ছা করে বাদ দিলে নামাজ কষ্ট হয় অজিব ইচ্ছা করে বাদ দিলে কি হবে বাতিল ভুলে বাদ হয়ে গেলে সে যা করলে ঠিক হয়ে আপনি খরচ অর্জন যদি পার্থক্য করতে না পারেন খরচ করা হয়েছে আপনি হবে হবে খরচ খরচ হয়ে গেছে কখন কি হবে বাতিল হয়ে গেছে তো অর্ধেক খরচ হয়ে গেলে লাগে ইসলাম শুনছেন আপনার এলাকায় এক মূর্খই না কি সবই মূর্খ তাহলে ও একটু দামে আপনার দামে একটা সহজ করবে লোকেরা বলে হুজুর কেন বললেন কোনো ভুল তো আমরা দেখতে পাইলেন আপনার নামাজে কোনো ভুল তো কিছু করে চিন্তা করা হয়েছে কি হয়েছে তো আজকে তরল হয়েছে ইমাম সাহেব বলল কুড়িটি হাওয়া নিকাল নিয়েছি কুড়িটি হাওয়া নিকাল নিয়েছি কোন নামাজের ভিতরে আবার আমার তো কিন্তু বায়ু বের হয়ে গেছে ওই জন্য আমি নামাজটা রিপেয়ারিং করার জন্য কি করছি এই সুইজার হোক হাওয়া বেরোলে তার নামাজের খরচ হ্যাঁ, পবিত্র অবস্থায় নামাজ পড়া নামাজের খরচ ধরম ধরম তরফ হয়ে গেল হাওয়া বেরিয়ে গেল তো ধরম তরফ হয়ে গেল তখন তো চিন্তা করলে হবে নাকি এই বিষয়ে খবর নেই কোন ধরনের ভুলে চিন্তায় করতে হয় সেই খবর নেই মানে হাওয়া বেরোচ্ছে তিনি চিন্তায় করতে এই জন্য ফরজ তো জানতে হয় তাহলে কোন ভুলের জন্য সিদ্ধান্ত করবেন কোনটার জন্য নানান ধরনের করবেন তা বলতে পারবেন তো ফরজ আজের পাশাপাশি আপনাকে নামাজের একান্ন সুন্দর জানতে হবে যে নামাজ ভেঙে যায় কোথাও না একান্ন আমি বারবার বলেছি আমার লেখার নবীদের সুন্নত আছে আমরা যে নামাজে দাঁড়াই যাওয়াটা খরচ দাঁড়ানো কি খরচ এই খরচকে পরিপূর্ণ করার জন্য এগারোটা শূন্য থাকে কটা নামাজে যে করি এই কেরাত করা খরচ এই ফরজকে পরিপূর্ণ করার জন্য সাতটা শূন্য টাকা রুকু করে ফরজ এই ফরজকে পরিপূর্ণ করার জন্য আছে আটটা শূন্য টাকা চিন্তা করি এটাও ফরজ এই খরচকে পরিপূর্ণ করার জন্য বারোটা শূন্য থাকে নামাজ আমরা আট করি বৈঠক করি এটা ফরজ এই ফরজকে পরিপূর্ণ করার জন্য সরিয়াতে তেরোটা শূন্যতা আবার লেখা নবীজির সুন্দর থেকে দেখবেন আর এইখানে আমি ডাউনলোড জানাচ্ছি লঙ্কার করে যে এক একটা শূন্যকে দীর্ঘদিন আলোচনা হবে যেমন দাঁড় মধ্যে এগারোটা শূন্য যতদিন মুখালিদের মুখস্থ দাঁড়াবে ততদিন এগিয়ে দুই মাস না এগারোটা মুসিবতের দুই আছে যখন নাকি চার অস্তিত্ব ব্যাগ হবে তখন আসবে ক্রাস যতদিন লাগবে এই সাতটা যখন মুক্ত হবে তখন আসবে রুকুর আট শূন্য এইভাবে আমাদের একান্ন শূন্য আপনাদেরকে ত্যাগ করাই দেওয়া হোক এটা তালিম হবে আর আপনারা নবীন শূন্য বইটা পকেটে রাখেন ওইটা ওইটা ব্যবহার করবেন দেখবেন মধ্যে এই শূন্যগুলো কি হয়ে গেছে অ্যাড হয়ে গেছে দরকার আবার আমি আমার মাদ্রাসা থেকে ছাত্রদের চাইলে এইখানে ছাত্রদেরকে নামাজের ট্রেনিং দিয়ে তাদেরকে যে আবারও প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা তো একান্ন শূন্য তো হবে প্র্যাকটিক্যাল ট্রেনিংও নিতে হবে তাহলে মেয়েরাজের হাজিয়া নামাজ ওই নামাজ আপনার সহিল হয়ে মেয়েরাজের তিন নম্বর হাদিয়া কি ছিল কোরআন এটা তো মাসাল্লাহ আমাদের এখানে আছে আমাদের নবী মাঝে মধ্যে আপনাদের এখানে কোর্স করে ঘোষণা দেওয়া হয় যে নতুন কোর্স চালু হয়েছে আপনার অনেকেই ঢুকছেন এটা তো জুড়ে আপনার কোরআন হয়ে যেতে হয় এই চিত্র যদি ঠিক না করে দিনের লাইনে আগানোর কোনো বিকল্প ব্যবস্থা নেই ইমানের গুলো জানতে হবে ওইগুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে বক্তব্য মনে বসাইতে হবে বক্তব্য ভাবে দিলে বসানোর এই জামানায় সহজ একটা রাস্তা আছে যাওয়া তো পাবলিকের লাইনে মেহনত করা ওই পয়েন্টগুলো অন্তরে বক্ষণ করার একটা সহজ ব্যবস্থা মোবাইল ব্যবস্থা এখানে সময় লাগে এইভাবে ওই পয়েন্টগুলো জানতে হবে দিয়ে বসাইতে হবে নামাজের খরচ নাজিক সুন্দরগুলো মুখস্ত করতে হবে প্র্যাকটিক্যাল নামাজ শিখতে আর কোরআনে যে দশ হয় নুরানি পদ্ধতিতে ওইখানে শরীর হয়ে কোরআন শরীর করতে হবে দুনিয়াটি ভাবে এই তিনটা জিনিস আপনাদের করতেই হবে এছাড়া দিনের লাইনে আগানোর কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা ভাবে এই চিন্তা হল দিনের ফাউন্ডেশন সেটা আমরা প্রত্যেকে দিনের হাতকে জিজ্ঞাসা করি যে আমি এই ইমানের পয়েন্টগুলো জানছি কিনা দিনের মধ্যে বর্তমান বসেছি কিনা আমি নামাজের সুন্দরগুলো পারি কিনা প্র্যাকটিক্যাল নামাজ তারা থেকে শিখছি কিনা আবার কোরআন হয়ে আছে কিনা না থাকলে নুরানি পদ্ধতিতে ভয় করছে প্রত্যেকে নিজের নিজেকে জিজ্ঞাসা করি যার জায়গাতে রুটি আছে অভাব আছে উনি অনলাইন মেহনত করে ফিরের ফাউন্ডেশন যেন অবস্থায় হাসিল করে উদাহরণস্বরূপ বলতেছিলাম যে দিনের কাজ তো পাঁচটা নিতে পাঁচটা উঠতে গেলে ফাউন্ডেশন কয়টা তিনটা আসল উদ্দেশ্য হলো আর একটা এটা হলো প্রত্যেকটা কাজে রসুলের তরিকাটা অবলম্বন করতে হয় উন্মত হিসেবে আপনার দায়িত্ব আল্লাহ কোরআনে বলতেছেন কোন কুন্তুম তুহিব্বুন আল্লাহ আপনি ঘোষণা করেছেন এলান তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও আল্লাহ মহাব্বত করার দাবিদার হও আমি মোহাম্মদ রসুল্লাহকে প্রত্যেকটা কাউকে ফলো করব আমাকে ফলো আমি কিভাবে ইমানি মেহনত করাই আমি কিভাবে নামাজের মস্ত করাই আমি কিভাবে আলার আরাম শিখাই আমাকে ফলো করব আমি মসজিদে আসার জন্য কি কি সুন্দর করেছি বের হওয়ার জন্য কি কি সুন্দর করেছি আমি দেবাস করার জন্য কি দোয়া শিখাইছি দুপুর কাপড় পরানো এক দোয়া আর প্রত্যেক দিনে কাপড় বদল করতেছেন আর এক দোয়া আবার লেখা মাসলুম দোয়া ও গ্রুপ এখান থেকে শিখবেন কেন এখানে রাখা হচ্ছে দুপুর কাপড় যে পড়বেন ওটাতে একবার পরে লিখে যাবে কিন্তু প্রত্যেক দিনে লেবার বদল করে মানে কারণ আর একটা দোয়া এই দুটো দোয়া শিখতে হবে আমার ভেবেই কাপড় বদল করি জামা বদল করি ما واريا به عورتي وأتجمل به في حياتي الحمد لله الذي كفاني ما واريا به عورتي وأتجمل به في حياتي এটা দুপুর কাপড় করে দাঁড়াচ্ছে এইভাবে প্রত্যেকটা কাজে রসুলের তরিকাকে ভালো করতে হবে আল্লাহ মহাপতের দাবিদার হলে কিভাবে প্রমাণ করতে হবে রসুলের উন্নত অনুসরণ এটা আল্লাহ আশে হয়ে গেল আশেখার খরচ হয়ে গেল আল্লাহ আরো দুটা লাভ করছে আপনি যেটা চাইলেন তো পাবেনি আল্লাহ আর দুটো গতিতে আল্লাহ তোমাকে মহব্বত করবে তুমি আল্লাহকে মহব্বত করতে দিলে এই রসুলকে ফলো করলে ঠিক আছে আল্লাহ তোমাকে কি করবে আল্লাহ তার রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করবে আগে রসুলকে করে রসুলকে করে রসুল মতো বানায় আল্লাহ প্রিয় হয়ে আল্লাহ তাকে মহাপত হবে এটা আল্লাহর অমি হবে না এই জন্য অভিল্লাহ হওয়ার তরিকা রসুলের সুন্নতের অনুমান আল্লাহ তোমাদের গুণা মাত্র আশে খাতি তার পদ্ধতি বলে দেওয়া হয়েছে দাও সুন্দর ফলো করবা হয়ে যাবা আরো তুমি আল্লাহ তোমাকে মহাপত করবেন তুমি আল্লাহ হয়ে যাবে আল্লাহ তোমাকে খবর কত বড় প্রত্যেকটা কাজে খুঁজতে হবে উন্নত আমি সময় বলেছিলাম আমরা বাচ্চাদেরকে ছোটবেলায় সুন্দর দেন সবাই এখানে সময় বলার সময় বাম হাত বাম পা আমাদের করতে হবে ছোটবেলাতে তাহলে আপনারা এই আমাদের বাচ্চা মাসুর থাকা অবস্থা আলাদা হয়ে গেছে হয়তো বালে হয়ে ওই হয় আপনার ছেলে ছোটবেলাতে কি হয়ে গেল এই জন্য একটা মা একটা মা একটা আদর্শ মাথা তাকে নিয়ে আপনি রাস্তা বানানোর জন্য আর বিল্ডিং বানানোর জন্য নেবা বানাইতে পারেন না তাহলে আদর্শ মায়ের দায়িত্ব কে পালন করবে বাচ্চাদেরকে সুন্দর তালিম কে দিবে কে দিবে তখন সব ছেলে মিলে বাইরে যদি শূন্যতা তালিম না দেয় বাপের তো সবাই সব তো হালাল লেনদেনের জন্য বাইরে বেড়েছে মা ঠিক আছে মাও চলে গেল লেবার দিয়ে হ্যাঁ চাকরি করছে এক অফিসে চাকর হয়ে গেছে মানে এই ছেলেগুলো ঠিক আছে তখন সমাজের ছেলে পেলে সব বখাটে হয়ে যাবে মাস্তান হয়ে যাবে হাইজাকার হয়ে যাবে তা এখন হচ্ছে এত হাইজাকার কোথেকে আসবে ওরা তো মায়া ওরা মায়েরা সন্তানদেরকে সুন্দর শিখায় বয়টার খালি রাখলে ভালো গাছ না লাগাইলে মাঠে ঘাটের মধ্যে ভালো গাছ না লাগাইলে বয়টার পড়ে থাকে ভালো গাছ লাগাননি বলে আপনার ফ্যাক পড়ে থাকবে না কি হবে আঘাত মায়েরা তো শিখায় নাই তোরা টেলিভিশন থেকে শিখছে হিন্দুদের থেকে শিখছে হিন্দুস্তানের টাইম লাগছে হয়তো বুঝছে যে পাক্কা মাস্তান হয়ে গেছে সরকার একদিনে মাস্তানি বন্ধ করার জন্য র্যাব নামাই দিচ্ছে টিকা নামাই দিচ্ছে কত কিছু নামাই দিচ্ছে আর একদিন যে ঘরে ঘরে সন্ত্রাস তৈরি হয় হ্যাঁ এর জন্য আরো কিছু চ্যানেল বাড়ানো যায় পানি দিয়ে কিভাবে লাইন আনা যায় হ্যাঁ এগুলো ব্যবস্থা দেখেন মানুষের কাছে দিনের বুঝ না থাকলে সে কিভাবে সবৃদ্ধি কাজ করে একদিকে তারা বলতেছে সন্ত্রাস করতে বাংলাদেশ গর্ব আর একদিকে ঘরে ঘরে সন্ত্রাস তৈরি হয় তার কোন ব্যবস্থা নেই কিভাবে কর কিভাবে কর কোনো কেন করতে পারে নায়কের ভূমিকা অনেক বলতেছিলাম বাচ্চাদেরকে ছোট করে শূন্য শিখাইছে ভালো হলে এই যে প্রত্যেকটা কাজের তো ভালো করতে চাই এখন এটাকে হঠাৎ হোটেল হয়ে গেলে এর আমার একটা ফাউন্ডেশন আছে সব কাজে আপনি আমি সুন্দরকে ভালো করবো এর আমার একটা কি আছে ফাউন্ডেশন ওইটাই আজকে জুমায় আমি আলোচনা করতে চাইছিলাম কিন্তু যেহেতু আজকে সময় নেই ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে তিনটা শূন্য পয়েন্ট করব ওই তিনটা হলো তাম শূন্যতের ফাউন্ডেশন আপনি যে শূন্য তরিকায় জেন্দেগি দাখল করতে চান ওইখানে আপনাকে ট্রেনিং নিয়ে যাবে তিনটা শূন্য তিনটা শূন্য এরকম আছে ওইটা যদি আপনি জেন্দেগির মধ্যে ঠিক করতে পারেন ওই তিনটায় আপনাকে দায়িত্ব করবে দায়িত্ব করবে বাকি শূন্য করে আমল করার জন্য ওই তিনটা হলো কি পুরা শূন্য সিটের দিকে অন্তত ওই সিটটা কি এটা একটা ব্যাখ্যা দেওয়া গেল না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা তোমার তাম শূন্যতের ফাউন্ডেশন যে তিনটা শূন্য এরপরে বয়ান যেটা আমার লেখা নবীন শূন্যতের মধ্যে আছে যখন এবার দেখা না দেওয়া হবে শুধু বই করে আমলে আসবে লেখা কিন্তু লেখা থাকলে আমলে আসবে কোরআন যখন নাজল হয়েছে তো তো লেখা হয় না হাতে আপনার আফসোস হয়েছে তাদেরকে আমল এসে গেছে না আমল আসার জন্য আল্লাহ রসুল দাওয়ার তালিম চালাইছে যত আছে আবার লেখা নবীদের সুন্দর বইয়ের মধ্যে ওটা আছে কিন্তু ওই থাকা দ্বারা অতক্ষণ আমল করা সম্ভব করা যাবে না যতক্ষণ এর করে দাওয়ার তালিম না হয় ইনশাল্লাহ হবে আল্লাহ তালা আমাদের সকলকে ওই ফাউন্ডেশন হাসিল করে ও কাজ ধরে তাম সুন্নতকে জিন্দিগির মধ্যে ঠিক করে সর্বক্ষণ পৌঁছের জন্য তৈরি থাকার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ